নির্ঘুম রাত এক ফালি চাঁদ পাশে জেগে রয় কত স্বপ্নের হাত চানি দেয় চোখের পাতায় আজ সীমান্তে কাটা তার ছিঁড়ে সন্ত্রাসী হয় পরাশক্তির দাপটে আজ অশ্রু গড়ায় স্বাধীনতা আজ খুব লেখাচ্ছে খাকিদার কাজ মেকি স্বাধীনতা দিয়েছে আজ জাতীয়তাবাদ এক ফালি চাঁদ পাশে জেগে রয়নির ঘুমরা এক ফালি চাঁদ পাশে জেগে রয়নির ঘুমরা এক ফালি চাঁদ এপার ওপার দুই পারে বয় আমি মুসলিম তুমি মুসলিম সীমান্ত বাধা দেয় তোমার চোখের অশ্রু আমার চোখে বয় তোমার ক্ষত থেকে আমার রক্ত গড়ায় সারা পৃথিবীর মুসলিম আজ নির্যাতিত মানবতা আজ সেখানে নির্বাসিত এক ফালি চাঁদ পাশে জেগে রয় নির্ঘুমরা এক ফালি চার পাশে জিগে রয় ঘুমরা মস্তিষ্কের পচন ধরিয়েছে সুশীল সমাজ গণতন্ত্রের নামধারীরা ধর্ষক আজ গণতন্ত্র গণধর্ষিত আজ সর্বত গণতন্ত্রের বিষবৃক্ষ মহাব্যাপ্ত নারীবাদীরা নিশ্চুপ আজ নির্বাপিত মুসলিমদের অধিকার আজ খর্বকৃত এক ফালি চাঁদ পাশে জেগে রয়ে নির্ঘুমরা এক ফালি চাঁদ পাশে জেগে রয়ে নির্ঘুমরা এক ফালি চাঁদ পাশে জেগে রয় কত স্বপ্নের হাত ছানি দেয় চোখের পাতায় আজ সীমান্তে কাটা তার ছিঁড়ে সন্ত্রাসী হয় শক্তির তাপটে আজ অশ্রু করায় আজ সীমান্তে কাটা তার ছিঁড়ে সন্ত্রাসী হয় শক্তির দাপটে আজ অশ্রু করায়